সব কেন আজি এলো মেলো বীর মুজাহিদ কোথায় গেল সব কেন আজি এলো মেলো বীর মুজাহিদ কোথায় গেল গাও জিহাদের গীত চল জিহাদে চল মুজাহিদ উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও সব কেন আজ এলো মেলো বীর মুজাহিদ কোথায় গেল গাও জিহাদের গীত চল জিহাদে চল মুজাহিদ উড়াও বিজয়ের নিশান নোড়াও বাজাও জিহাদের বীণ বাজাও উড়াও বিজয়ের নিশান নোড়াও বাজাও জিহাদের বীণ বাজাও মুক্ত আকাশ চেয়ে আছে মোদের পথ পানে দিন বিজয়ের নিশান কবেই উড়বে জাহানে মুক্ত আকাশ চেয়ে আছে মোদের পথ পানে দিন বিজয়ের নিশান কবেই উড়বে জাহানে সকল আশা পূর্ণ হবে আল্লে মনে জিত চল জিহাদে চল মুজাহিদ উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও আমাদের চুপসে থাকায় জালিমেরা আজ ক্ষিপ্ত মাজলুমের অত্যাচারে সদা থাকে লিপ্ত আমাদের চুপসে থাকায় জালিমেরা আজ ক্ষিপ্ত মাজলুমের অত্যাচারে সদা থাকে লিপ্ত আমরা হব খালি দোমর হব বিনলিত চল জিহাদে চল মুজাহিদ উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও সপ্ত হাতে লড়ব এবার রক্ত দিবস হবে খোদার বিধান এই জমিনে কায়েম করতে হবে সপ্ত হাতে লড়ব এবার রক্ত দিবস হবে খোদার বিধান এই জমিনে কায়েম করতে হবে বিজয় ধ্বনি শুনব গাব দিন বিজয়ের গীত চল জিহাদে চল মুজাহিদ উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের দিন বাজাও উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও সব কেন আজ এলো মেলো বীর মুজাহিদ কোথায় গেল গাও জিহাদের গীত চল জিহাদে চল মুজাহিদ উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বিন বাজাও উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বীণ বাজাও উড়াও বিজয়ের নিশান উড়াও বাজাও জিহাদের বীণ বাজাও